বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহল বিবরণ পেশ করছিলাম আত্মসাত একটি বড় পাপ যার ফলাফল জাহান্নাম যার ফলাফল ভয়াবহ আত্মসাতে একটি এমন পাপ যার ফলাফল বিচারের মাঠে অপমান কেন মানুষ যে বস্তু আত্মসাত করবে এই বস্তু বিচারের মাঠে তার কাঁধে থাকবে এইভাবে নিয়েই সে উপস্থিত হবে এই জন্য দায়িত্বশীল হওয়ার ব্যাপারে রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম খুব কঠোরভাবে বলেছেন যে তোমরা দায়িত্ব নিও না দায়িত্ব কঠিন জিনিস দায়িত্ব হচ্ছে আমানত আবুজার গেফারি রাজি আল্লাহ তালা আনহ একদা রাসুল সাল্লাহ সাল্লামকে বলেন হে আল্লাহ রসুল আপনি আমাকে একটু আমার এলাকার দায়িত্বশীল করে দিবেন না আল্লাহ তাস্তা মিলানি আপনি আমাকে আমার এলাকার দায়িত্বশীল করে দিবেন না আবুজার গেফারি রাজি আল্লাহ এই কথা বলতেই তিনি বলেন ফাজারা বা বেদিহি আলা মানকে বাই আল্লাহ রসুল তখন তার হাতটা আমার কাঁধের উপরে মারলেন কাঁধের উপরে মেরে বলছেন আবুজার এন্নাকা জৈব তুমি হচ্ছ দুর্বল মানুষ ওয়াইনাহা আমানা আর দায়িত্ব হচ্ছে আমানত নাদামা আর দায়িত্বের ফলাফল কেয়ামতের দিন অপমান অপদস্ত আবুজার তুমি বুঝো না দায়িত্ব কত কঠিন তুমি দুর্বল মানুষ তোমার চেয়ে দায়িত্ব অনেক অনেক সবল অনেক কঠিন দায়িত্ব হচ্ছে আমানত যার ফলাফল বিচারের মাঠে অপমান এ কারণেই একদা আল্লাহ রসুল আবুজার গেফারিকে বলেন ইন্নি আরা আবুজার আমি তোমাকে দুর্বল দেখছি আমি তোমার জন্য ওটাই ভালোবাসি যেটা আমার জন্য ভালোবাসি আবুজার তুমি দুইজন মানুষের কখনো দায়িত্বশীল হয় না দুইজন মানুষের নেতৃত্ব দিও না কখনো এতিমের মালের অভিভাবক হয় না কখনো নয় এতিমের মালের অভিভাবক কত জটিল তা তুমি জানো না দুইজনের দায়িত্বশীল হওয়া কাজটি কত কঠিন তা তোমার জানা নেই আল্লাহর নবী অন্য জায়গাতে বলেছেন কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় ফজবেহা বেগারে সিকিন তাকে ছুরিবিহীন জবে করা হলো কারণ সঠিকভাবে দায়িত্ব পালন করলে ইহকাল টিকবে না আর বেঠিকভাবে দায়িত্ব পালন করলে আমানতের খেয়ানত হবে পরকাল টিকবে না ফলাফল হবে জাহান্নাম রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম এই কারণে দায়িত্বের বিষয়টি খুব কঠিন করে বললেন দায়িত্বের অপর নামই হচ্ছে আমানত আর আমানতের অপর নাম হচ্ছে বিচারের মাঠে অপদস্থ অপমান নাদামা এই জন্য আত্মসাতের ব্যাপারে আমাদের খুব সতর্ক সাবধান হওয়া উচিত আল্লাহ তালা বলেন মোহাম্মদ আপনি যদি কোনো সম্প্রদায়ের ব্যাপারে খেয়ানাতের আশঙ্কা করেন তারা তাদের ওয়াদাকে রক্ষা করবে না তারা আমানত রক্ষা করবে না খেয়ানত করবে এটা যদি আপনি মনে করেন ফাম্বেদ ইলাইহিম আলা সাওয়া তাহলে আপনি খোলা মাঠে তাদের এই আমানতকে প্রত্যাহার করুন তাদের যে সাথে অদা অঙ্গীকার রয়েছে তা তাদের উপরে ছুড়ে মারুন কেন নিশ্চয় যারা আত্মসাত করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না যারা আমানতের খেয়ানত করে তাদেরকে আল্লাহ ঘৃণা করেন তারা আল্লাহর ভালোবাসার পাত্র নয় তারা কখনো আল্লাহ তালার ভালোবাসার পাত্র হতেও পারে না বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী আত্মসাতের ফলাফল জাহান্নাম খাওলা আনসারিয়া রাজিয়াল্লাহ তালা আনহা বলেন সামিত রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একুল আমি আল্লাহ রাসুলকে বলতে শুনেছি তিনি বলছিলেন নিশ্চয় এ সম্পদ টাকা পয়সা দায়িত্ব নেওয়ার পরে যে অর্থ সম্পদ মানুষের হাতে আসে এই সম্পদ এই টাকা হচ্ছে মিঠে বস্তু মানুষকে তার নিতে গ্রহণ করতে খুব ভালো লাগে কিন্তু এটা যদি সত্যি সত্যিই নেয় ফাইন আসাবাহু বে হাক্কেহি সে যদি সত্য সত্যই গ্রহণ করে আমানতকে ঠিক মতো বহাল রাখে পুরে কালাহু ফিহে তাহলে তার সম্পদে বরকত দেওয়া হবে তার কাজে বরকত দেওয়া হবে কিন্তু রুব্বা মোতাহিন ফিমা সাত বেহিনাপস বহু মানুষই সম্পদ গ্রহণ করে আত্মার চাহিদা অনুযায়ী প্রায় দায়িত্বশীলই পয়সা হাতে রাখে আত্মার চাহিদা অনুযায়ী মন যেভাবে চায় দশের পয়সাকে সেভাবেই ব্যবহার করে যেভাবে প্রয়োজন মনে করে নিজের জন্য দশের সম্পদকে সেভাবে ব্যয় করে জানে না তা কত জটিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফলাফলে বলেন বিচারের মাঠে তার জাহান নাম ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর সকল মানুষকে বলছি যারা আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে এই পৃষ্টিভির সামনে বসে এই আত্মসাতের বিষয়টি মনোযোগ সহকারে শুনছেন তাদেরকে আমরা বলতে চাচ্ছি আপনার কাছে যেভাবে দায়িত্ব আসুক না কেন আপনি দায়িত্বের ব্যাপারে সচেতন হন নইলে আপনি দায়িত্ব পরিহার করুন আল্লাহ রসুল আবুজার গেফারিকে বললেন কখনো তুমি দুইজন মানুষের দায়িত্বশীল হয় না কখনো তুমি একজন এতিমের মালের মালিক হতে যায় না কেন আল্লাহ রসুল অন্য জায়গাতে বলেছেন সাতটি কারণে মানুষ ধ্বংস হয় সে ইহকালও ধ্বংস হবে পরকালও ধ্বংস হবে পরকালে হবে তার জাহান নাম তার একটি হচ্ছে আল এশরাক বিল্লা আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় হচ্ছে কাতুল নাফস মানুষকে হত্যা করা তৃতীয় হচ্ছে অশ্বেহর জাদুকে বিশ্বাস করা চতুর্থ হচ্ছে আকলো মালিল এতিম এতিমের পয়সা ভক্ষণ করা পঞ্চম হচ্ছে আকলু রেবা সুদ খাওয়া ষষ্ঠ হচ্ছে তাহলে জাহাব যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া সপ্তম হচ্ছে মহসানাতিল মেনাতিল ফেলাত সতী সাধ্যি একজন ভালো নারীর উপরে অপবাদ লাগানো এই সাতটি কাজে মানুষ ধ্বংস হবেই তার একটি হচ্ছে কেউ যদি এতিমের মাল ভক্ষণ করে খাওলান সারিয়া রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন খাওলা আনসারি রাজি আল্লাহ তালা আনহা বলেন রেজালান মালিল্লাহ নিশ্চয় মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসুলের সম্পদ ভক্ষণ করে চিন্তা ভাবনা না করেই হালাল হারামের বিবেচনা না করেই বেগাই বেগাইর হাক্কিন অন্যায়ভাবে যারাই দায়িত্ব নিয়ে সম্পদ ভক্ষণ করবে অন্যায়ভাবে যারাই সম্পদ আত্মসাত করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ফালাহন্নার তার জন্য জাহান্নাম সে জাহান নামে যাবেই আত্মসাতের ফলাফল জাহান্নাম এ ব্যাপারে ভাবার কিছু নেই হয় দায়িত্ব ছেড়ে আসতে হবে আর না হলে সঠিকভাবে তা পালন করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি এই বিষয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য যে অপেক্ষা করছেন এই জন্য আপনাদের সুক্রিয়া আপনাদের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন ইমানের উপরে রাখেন অবৈধ পয়সা উপার্জন থেকে দূরে রাখেন দশের পয়সা আত্মসাত থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ তুমি আমাদের এই তফিক দান করো আল্লাহ আব্দুল আমরা রাজি আল্লাহ তালাহ বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এদা আসাবা গানি মাতান আল্লাহ রসুলের একটা নিয়ম ছিল যখনই তিনি কোনো দশের সম্পদ হাতে পেতেন যুদ্ধলব্ধ সম্পদ তার হাতে আসত কোনো দিক থেকে তার কাছে কোনো সম্পদ আসত হা আমারা বেলালান তখন তিনি বেলালকে আদেশ করতেন না দা নাস বেলাল তখন মানুষের মাঝে চিৎকার করে বলতো যে দশের সম্পদ যার কাছে যা আছে তা নিয়ে তোমরা উপস্থিত হও এই কথা আল্লাহ রসুল বেলালকে বলতেন তখন তারা তাদের সম্পদকে নিয়ে আল্লাহর রাসুলের নিকটে উপস্থিত হতো অয়ুখম মেসহু সেমহু তখন আল্লাহ রসুল সেই সম্পদ পাঁচ ভাগের ভাগ করে এক ভাগ নিজের কাছে রেখে চার ভাগ যোদ্ধাদের মাঝে বন্টন করে দিতেন এবং আরও তিনি প্রয়োজন মতো মানুষ সমাজে তা ভাগ করে দিতেন এটা ছিল তার একটা নিয়মিত নীতি একদা পশম দ্বারা তৈরি একটা লাগাম নিয়ে ঘোড়ার লাগাম পশম দ্বারা তৈরি এই লাগামটা নিয়ে রাসুলের কাছে উপস্থিত হলো বন্টনের পর এসে বলল ইয়া রাসুল আল্লাহ ইন্নাহাজি মিনাল মাগানেম আল্লাতি ফিমা আসাব নাহু হে রাসুল এইটি হচ্ছে দশের সম্পদ গানিমাতের সম্পদ যেটা আমি রেখেছিলাম আমার নিকটে যেটা আমি পেয়েছিলাম এই কথা লোকটি বলতেই আল্লাহ রসুল বললেন আ সামেতা বেলালান নাদা ফিন্নাসে সালাসামাররা বেলালের ওই কথা কি তুমি শুনেছিলে বেলাল যে মানুষ সমাজে তিনবার চিৎকার করে বলল যার কাছে যা অর্থ সম্পদ আছে গানিমাতের মাল আছে তা নিয়ে আসো এই কথা কি তুমি শুনেছিলে কালা নাম লোকটি বলল আল্লাহ রসুল হ্যাঁ আমি এই কথা শুনেছি আল্লাহ রসুল বললেন মা মানাকা আন্তাজিয়া বেহি কে তোমাকে বাধা দিল তুমি ওই সম্পদ নিয়ে ওই গানিমতের মাল নিয়ে আমার কাছে কেন আসলে না কে তোমাকে আসতে নিষেধ করল কারণ কি ফাতা যারা আলেই লোকটি রাসুলের কাছে আপত্তি পেশ করলো কারণ পেশ করলো সমস্যা পেশ করলো আল্লাহ রসুল আমি এই কারণে এই পয়সা আপনার কাছে নিয়ে আসতে পারিনি আমি এটা এখন নিয়ে আসলাম রাসুল সাল্লাহ আলি আসাল্লাম তাকে বললেন কোন আন্তা তাজিও বেহি এমাল কেয়ামা ফালান আক বালোহা আনকা তুমি বিচার মাঠে এই সম্পদ নিয়ে উপস্থিত হয়েও আমি তোমার কাছে এখন তা গ্রহণ করব না তোমার কাছে আমি এই সম্পদ কখনো নিব না তুমি বেলালের চিৎকার শোনি বেলাল যে বলল যার কাছে দশের সম্পদ আছে সে উপস্থিত হয় তুমি শোনার পরে আসলে না কেন সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসের বিবরণটি আমরা কি দিয়ে বুঝাই আমরা দায়িত্বশীলদেরকে কি দিয়ে বুঝাই আল্লাহ সামাদ লোকটি অল্প জিনিস রেখেছিল পাশে তা হচ্ছে একটা ঘোড়ার লাগাম মাত্র তবু তা পশমের লাগাম কত টাকার সম্পদ এটা কিছুই না এবং সে নিজে আত্মসাত করেনি যখন বেলাল রাজি আল্লাহ ডেকেছিলেন তখন তিনি নিয়ে উপস্থিত হননি এটাই অপরাধ তিনি কোনো একদিন তা নিয়ে উপস্থিত হলেন আল্লাহ রাসুলের এবং বললেন এই সম্পদটা আমি গানিমতের পেয়েছিলাম এটা আপনি গ্রহণ করুন স্বইচ্ছাই নিয়ে এসে পেশ করলেন কিন্তু আল্লাহ রসুল বললেন তুমি বেলালের এই কথা নি জি আমি শুনেছি কে তোমাকে আনতে বাধা দিল দেখেছেন তার মানে দশের সম্পদের ব্যাপারে মানুষকে এত সতর্ক থাকতে হবে যেটা কিছুক্ষণ সময়ও দেরি করে রাখাটাও ভুল এটা একটা জাহান নামের কারণ আল্লাহ রসুল তো তারপরে এটা গ্রহণ করলেন না তিনি বললেন তুমি এটা বিচারের মাঠে নিয়ে উপস্থিত হও তো বিচারের মাঠে ওই পশমের লাগামটা কাঁধে করে নিয়ে উপস্থিত হবে এবং ঘুরতে থাকবে একদিন যদি ঘুরতে বলা হয় সময় হলো পঞ্চাশ বছর আর যদি তিন দিন ঘুরতে বলা হয় সময় হলো দেড় লক্ষ বছর মানুষ জানে না দশের পয়সা কত বিপজ্জনক বস্তু মানুষ জানে না দায়িত্বের ফলাফল কত কঠিন যদি মানুষ একটু জানার চেষ্টা করত তাহলে এইভাবে দশের পয়সার পিছনে মানুষ পড়ে পরকাল হারাত না আবু হরাইরাজিয়াল্লাহ তালা আনহ বলেন আল্লাহ রসুল একদা বসে সাহাবিদের সাথে কথা বলছেন যা রাবিউন হঠাৎ একটা পল্লীর মানুষ রাসুলের কাছে এসে উপস্থিত হল এসে বলল মাতাসা কেয়ামাত কবে হবে তখন আল্লাহ রসুল তার সাথে কথা বললেন যখন তার নিজের কথা শেষ হয়ে গেল তখন তিনি বললেন মানিস সায়েল জিজ্ঞাসাকারী কে কোন ব্যক্তি আমার কাছে কেয়ামাত সম্পর্কে জিজ্ঞাসা করলো তখন ওই ব্যক্তি বলল আমি আল্লাহ রসুল জিজ্ঞাসা করছি কেয়ামাত কবে হবে তখন আল্লাহ রসুল বললেন এজা জয়াতিল আমানাত ফান্তাজের ঈশা যখন দশের পয়সা নষ্ট করা হবে আমানতকে ধ্বংস করা হবে তখন তুমি মনে রাখিও যে এখন কেয়ামাত হবে পল্লীর মানুষ অশিক্ষিত মানুষ রাসুলের এই বাক্যটি বুঝতে পারল না লোকটি বলল কেই ফাইয়ে যা আতহা আল্লাহ রাসুল দশের সম্পদ ধ্বংস হবে এটা কিভাবে এটা তো বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বললেন যে দশের পয়সা ধ্বংস হলো এ যা উচ্ছেদ আল আমর এলা গাইরে আহালেহি ফান্তাজেরি ইসা যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে দায়িত্বশীল যখন নিম্ন শ্রেণীর মানুষ হবে দায়িত্বশীল যখন ইতর শ্রেণীর মানুষ হবে দায়িত্বশীল যখন তার হাতে আসা সম্পদ কত গুরুত্বপূর্ণ সম্পদ তা বুঝবে না দায়িত্বশীল যখন নির্দ্বিধায় তার হাতে আসা সম্পদকে ভক্ষণ করবে তখনই মনে করতে হবে এখন কেয়ামত হবে এটাই কেয়ামতের লক্ষ্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম দশের সম্পদ ভয়াবহ সম্পদ দায়িত্ব একটি কঠিন ভয়াবহ আমানত যা রক্ষা করা মানুষের জন্য অতীব কঠিন কঠিন ইমানের পরিচয় দিয়ে তা রক্ষা করা যায় তাছাড়া তা রক্ষা করা মোটেই সম্ভব হবে না তা যে কত জটিল তা মানুষ জানে না মানুষ যদি একটু ভাবত তা কত কঠিন তাহলে হয়তো বা তার জন্য এটা সহজ হতো তখন সেইভাবে পয়সাকে ধ্বংস করত না তার ইমানকে হারাত না তার পরকালকে ধ্বংস করত না সম্মানিত দিনী ভাই বোনেরা আত্মসাতের বিষয়টি আমরা আপনাদের সামনে পেশ করছিলাম একজন সাহাবি আব্দুল এমনি আমর রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহ রসুলের সম্পদের একজন লোক দায়িত্ব পালন করছিল মালিকানা গ্রহণ করেছিল ইউকাল্লাহ কারকারা যার নাম হচ্ছে কারকারা এ ব্যক্তির হাতে আল্লাহ রসুল দশের সম্পদ হস্তান্তর করেছিলেন তিনি বলেছিলেন তুমি এই সম্পদ তোমার কাছে রাখো যা সময়ে তুমি প্রদান করবে তোমার কাছে আমি এই দায়িত্ব পেশ করলাম তোমার মাতা তারপর লোকটি মারা যায় মারা যেতেই আল্লাহ রসুল বললেন হোয়া ফিন্না ও জাহান নামে যাবে আল্লাহ একই কথা সে দশের সম্পদের মালিকানা নেওয়ার পরেই সে মারা গেল আল্লাহ রসুল বললেন সে জাহান নামি সাহাবিগণ তার নিকটে গেল ওয়াজাদু আবা আতঙ্কাল্লাহ দশের সম্পদের একটা চাদর আত্মসাত করেছে ফলাফলে আল্লাহ রসুল জাহান্নাম বললেন সম্মানিত দর্শক মন্ডলী দশের পয়সায় সামান্য যদি কেউ আত্মসাত করে তাহলে হবে ফলাফল জাহান্নাম জাল্লা রসুল দুনিয়াতেই ঘোষণা করলেন আসুন আমরা এই ভয়াবহ বিষয়টি খুব বিবেচনা করে খুব সতর্কতার সাথে গ্রহণ করি ও মেনে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম সুহানাক আল্লাহ আবহামদেগা আসাদ আল্লাহ আস্তাফর আলাইকুম বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা Manavatan, Şaman,